আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মদিনায় এলেন তখন উটের পিঠে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তার পশ্চাতে ছিলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন বয়োজ্যেষ্ঠ ও পরিচিত আর নবী সাল্লাহ সাল্লাম ছিলেন জাওয়ান এবং অপরিচিত তখন বর্ণনাকারী বলেন যখন আবু বকরের কারো সঙ্গে সাক্ষাৎ হতো সে জিজ্ঞেস করত হে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তোমার সম্মুখে উপবিষ্ট ওই ব্যক্তিকে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বলতেন তিনি আমার পথ প্রদর্শক রাবি বলেন প্রশ্নকারী সাধারণ পথ মনে করত এবং তিনি সত্য পথ উদ্দেশ্য করতেন তারপর একবার আবু বকর আদিল্লাহ তাল্লাহ্ন পেছনে চেয়ে হঠাৎ দেখতে পেলেন এক ঘোর সাওয়ার তাদের কাছেই এসে পড়েছে তখন তিনি বললেন হে আল্লাহ রসুল এই যে একজন ঘোর সাওয়ার আমাদের পিছনে প্রায় কাছে পৌঁছে গেছে তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম পিছনের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আপনি ওকে পাকড়াও করুন তৎক্ষণাৎ ঘোড়াটি তাকে নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে রেশা রব করতে লাগলো তখন শহর বলল হে আল্লাহ নবী আপনার যা ইচ্ছা আমাকে আদেশ করুন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি স্বস্থানেই থেমে যাও কেউ আমাদের দিকে আসতে চাইলে তুমি তাকে বাধা দিবে বর্ণনাকারী বলেন দিনের প্রথম অংশ ছিল সে নবীর বিরুদ্ধে যুদ্ধকারী আর দিনের শেষাংশে হয়ে গেল তার পক্ষ হতে অস্ত্রধারী এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনার হার্রার এক পাশে অবতরণ করলেন এরপর আনসারদের খবর দিলেন তারা নবী সাল্লাহ সাল্লামের কাছে এলেন এবং উভয়কে সালাম করে বললেন আপনারা নিরাপদ ও মান্য হিসেবে আরোহণ করুন নবী সাল্লাহ সাল্লাম ও আবু বকর রাদিল্লাহ তাল্লাহ্ন উঠে আরোহণ করলেন আর আনসারগণ অস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ঘিরে চলতে লাগলেন মদিনার লোকেরা বলতে লাগলো আল্লাহ নবী এসেছেন আল্লাহ নবী এসেছেন লোকজন উঁচু স্থানে উঠে তাদের দেখতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ নবী এসেছেন আল্লাহ নবী এসেছেন তিনি সম্মুখ পানে চলতে লাগলেন শেষে আবু আয়ুব রাজিল্লাহ তাল্লাহ্ন এর বাড়ির পাশে গিয়ে অবতরণ করলেন আবু আয়ুব রাজিল্লাহ তাল্লাহ্ন ওই সময় তার পরিবারের লোকদের সাথে কথাবার্তা বলছিলেন ইতোমধ্যে আবদুল্লাহ ইবনু সালাম তার আগমনের কথা শুনলেন তখন তিনি তার নিজের বাগানে খেজুর সংগ্রহ করছিলেন তখন তিনি শীঘ্র ফল সংগ্রহ করা হতে বিরত হলেন এবং সংগৃহীত খেজুরসহ নবী সাল্লাহ সাল্লামের নিকট হাজির হলেন এবং নবী সাল্লাহ সাল্লামের কিছু কথাবার্তা শুনে নিজ গৃহে ফিরে এলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমাদের লোকদের মধ্যে কার বাড়ি এখান হচ্ছে সবচেয়ে নিকটে আবু আয়ুব রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ নবী এই তো বাড়ি এই যে তার দরজা নবী সাল্লাহ সাল্লাম বললেন তবে চলো আমাদের বিশ্রামের ব্যবস্থা করো তিনি বললেন আপনারা দুজনেই চলুন আল্লাহ বরকত দানকারী যখন নবী সাল্লাহ সাল্লাম তার বাড়িতে এলেন তখন আবদুল্লাহ ইবনু সালিম রদিল্লাহ তাল্লাহ্ন আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল আপনি সত্য নিয়ে এসেছেন হে আল্লাহ রসুল ইয়াহুদি সম্প্রদায় জানে যে আমি তাদের নেতা এবং আমি তাদের নেতার পুত্র আমি তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং তাদের বড় জ্ঞানী সন্তান আমি ইসলাম গ্রহণ করেছি এ কথাটি জানাজানি হওয়ার পূর্বে আপনি তাদের ডাকুন এবং আমার ব্যাপারে জিজ্ঞাসা করুন আমার সম্পর্কে তাদের ধারণা জ্ঞাত হন কেননা তারা যদি জানতে পারে যে আমি ইসলাম গ্রহণ করেছি তবে আমার সম্বন্ধে তারা এমন সব অলিক কথা বলবে যা আমার মধ্যে নেই নাবী সাল্লাহ আলাইসাল্লাম ইহুদি সম্প্রদায়কে ডেকে পাঠালেন তারা এসে তার কাছে হাজির হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের বললেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমাদের উপর অভিশাপ তোমরা সেই আল্লাহকে ভয় করো তিনি ছাড়া মাবুদ নাই তোমরা নিশ্চয়ই জানো যে আমি সত্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম সত্য নিয়েই তোমাদের নিকট এসেছি সুতরাং তোমরা ইসলাম গ্রহণ করো তারা উত্তর দিল আমরা এসব জানি না তারা তিনবার কথা বলল তারপর তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনু সালাম রজিয়াল্লাহ তাল্লাহ্ন কেমন লোক তারা উত্তর দিল তিনি আমাদের নেতা এবং আমাদের নেতার সন্তান তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ আলিম এবং সর্বশ্রেষ্ঠ আলিমের পুত্র নবী সাল্লাহ সাল্লাম বললেন তিনি যদি ইসলাম গ্রহণ করেন তবে তোমাদের মতামত কি হবে তারা বলল আল্লাহ হেফাজত করুন তিনি ইসলাম গ্রহণ করবেন তা কিছুতেই হতে পারে না তিনি আবার বললেন আচ্ছা বলো তো যদি তিনি ইসলাম গ্রহণ করেন তবে তোমাদের তোমরা কি মনে করবে তারা আবার বলল আল্লাহ হেফাজত করুন কিছুতেই তিনি ইসলাম গ্রহণ করতে পারেন না নাবি সাল্লাহ সাল্লাম আবার বললেন আচ্ছা বলো তো তিনি যদি মুসলমান হয়ে যান তবে তোমাদের মতামত কি তারা বলল আল্লাহ হেফাজত করুন তিনি মুসলমান হয়ে যাবেন তা কিছুতেই হতে পারে না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন হে ইবনু সালাম তুমি এদের সামনে বেরিয়ে আসো তিনি বেরিয়ে আসলেন এবং বললেন হে ইয়াহুদি সম্প্রদায় আল্লাহকে ভয় করো ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো মাবুদ নাই তোমরা নিশ্চয়ই জানো তিনি সত্য রসুল হক নিয়ে এসেছেন তখন তারা উঠে বলল তুমি মিথ্যা বলছ তারপর নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বের করে দিলেন